বিষয় শোনাচ্ছি যে আপনি এই ফিতরা দিবেন কোথায় আপনি যেখানে আছেন সেখানে দেবেন না আপনার দেশের বাড়িতে দেবেন প্রবাসী বিদেশে আছেন বিশেষ করে এই মাসলা আমাদের জন্য আরো বেশি জরুরি হয়ে যায় এই ক্ষেত্রে অলামাকেন্দ্রের ফতুয়া হচ্ছে যে যে যেখানে আছেন সেখানে দেওয়াই উত্তম যদি সেখানে সে ফকির পায় ফকির গরিব যদি পায় যে যেখানে আছে সেখানে দেবে আপনি প্রবাসী এখানে আছেন এখানে ফকির পাচ্ছেন ফকিরকে দেবেন ওখানকার লোকেরা ওখানে দেবে কিন্তু যদি দেখা যায় যে এখানে ফকির কম দরিদ্র অভাবী কম আর আমার গ্রামে আমার দেশে ফকির গরিব অনেক বেশি আর আমানত হাতে আমি পৌঁছাতে পারবো আমানত হাতে আপনি সরাসরি দিতে পারছেন না যাকে বলছেন আমার ফেতরাটা দিয়ে দেন সেই ব্যক্তি বিশ্বস্ত হইতে হবে এমন না হয় যে সে নিজেই খেয়ে গেল আমার দেশের রাজনৈতিক নেতাদের জিআরটি এর খাওয়ার হ্যাঁ রিলিফ খাওয়ার মতো করে ওই রকম না হয় যাতে বিশ্বস্ত ব্যক্তি দিয়ে জাকাত বন্টন যদি না হয় বিশ্বস্ত ব্যক্তি দিয়ে যদি ফিতরা বন্টন না হয় ফিতরা নিজেই খেয়ে ফেলবে অনেকের আছে আপন মায়ের পেটের ভাই কিন্তু আস্থা করতে পারছেন না যে সে ফিতরা আমি দেব এখান থেকে একশো রিয়াল পাঠাবো সেটা দিয়ে কিনে আমার যতটা ফিতরা আছে দিবে কিনা আল্লাহ পাক জানে তাহলে এইরকম যাকে বিশ্বাস করতে পারছেন না তাকে দিয়ে আপনার ফিতরা বন্টন জায়জ নয় দূরে যদি দেখা যায় যে কোনো দেশে বেশি অভাব রয়েছে দুর্ভিক্ষ রয়েছে তাহলে সেই দেশে যদিও দূরে হয় তাহলে সেখানে পৌঁছে দেওয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই এই ফিতরার হকদারকে ফিতরা পাবে কে জাকাতের ক্ষেত্রে যেমন আটটি ভাগ আছে এইরকম আটটি ভাগ ফিতরার ক্ষেত্রে বলা হয়নি ফিতরার ক্ষেত্রে নবী করিম সাল্লা কি বলেছেন অতমাতুল্লিল মাসাকিন মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করো তাহলে প্রথম হক হচ্ছে যারা মিসকিন অভাবী যাদের খাবার জুটে না একেবারে বাড়িতে খাবার নেই অথবা তিনবারের খাবারের দুই